Yeah. জান্নাতের নিয়ামত জান্নাতের খানা পিনা জান্নাতের ভোর বিমান অন্য কেউ পাবে না মঙ্গলকার ইনসান তার জন্য আল্লাহ এটাকে তৈরি করে তৈরি করে আখরাতের কামিয়াবির জন্য আসমান থেকে কিতাব নাজিল করবে গাইডলাইন গাইডলাইন নাজিল করেছেন আসমান থেকে লহে মাহফুজ থেকে সেই গাইডলাইন বোঝানোর জন্য হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী আলাইসালাম পাঠিয়েছে সেই নবীদের মধ্যে সর্বশেষ নবী আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ ওনার পরে আর কত আছে আসবেন এই প্রচার তার ইঞ্জিন তিনি একজন রসুল আল্লাহ ওনাকেও কিতাব দিয়েছিলেন ওই কিতাব প্রচার করার জন্য আসবেন না প্রচার করার জন্য আসবেন আমাদের নবী একটা পয়েন্ট আমি আপনাকে আমাকে মমিন মুসলমান বলা হয়েছে আর কাদিয়ানি আহমাদি গ্রুপ এদেরকে কাদের বলা হয়েছে একটা পয়েন্ট তাদের নাম আমাদের এরাও নামাজ পড়ে বিবাহ যদি আছে পার্থক্য কি আমরা মহাকাশ রসুল্লাহ শেষ নবী বিশ্বাস করব ইমানের অংশ বলে করব তারা এটাকে বিশ্বাস করে না তারা খাতামুল নবী যার অর্থ শেষ নবী এটার অর্থ করে শ্রেষ্ঠ তারা অর্থ করে শ্রেষ্ঠ নবী দলের পক্ষ করে মূল ব্যাখ্যা করে করে তারা আরাম করবে নবী মানে এই একটা পয়েন্টের কারণে কাপের হয়ে গেছে ইসলামের যে আকিদা আছে মানে বিশ্বাস এই কোনো একটাকে হেরফের করলে সে বেরিবাদ হয়ে গেছে গেছে সবগুলো আজকে পর্যন্ত হবেই কোন একটা এদের কোথায় এরা বলতেছে এই কোরআন আমরা মানি এটা অরিজিনাল না তারা বলতেছে অরিজিনাল কোরআন শরীফে সতেরো হাজার আয়াত বলার না দেখাও বললো আপনি বারো নম্বর ইমাম আসবেন তার কাছে এখন কোথায় আছে উনি বললো যে এখন মেঘের মধ্যে আছে এই হল ইরানের শিয়াদের বিশ্বাস এই বিশ্বাসের কারণে যত আছে চিল্লাচিল্লি করেন ইসলামী বিপ্লব শিয়া মুসলমান সব বেকার এই ছয় হাজার আয়াত তারা না বলতে অরিজিনাল হাজার থাকে একটা পয়েন্টের ধরো কাপড় হয়ে গেছে একদম কাপড় অথচ ওদের বিবাহ যদি দেখেন আল্লাহ তো তার মেহরবান অনেকবার দিচ্ছেন ইরানি লোকগুলোকে দেখছেন তাদের লিবাস দেখলে বলা যায় আমরা কি মুসলমান ভুল হয়েছে এরকম বলা অথচ এই একটা আকিদা বিশ্বাসের কারণে সব কষ্ট সব কষ্ট সব হয়ে গেছে ইসলাম খুব স্পষ্ট ব্যাপার এই জন্য খুব সাবধানে কথা বলতে হ্যাঁ? লাগাম ছাড়া কথা বললে এমন কথা বলে ফেলবে যে ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হলে কি হয় পিছনের দিনের সমস্ত বাধা বন্দী সব মাঝে হয়ে এক কোন স্বভাব মনে করেন ইবাদতের পিতা একদম মুক্তি কিছুই এবং বিবির সাথে বিবাহ শেষ এখন যদি জান্নাতে দেখা হয় নতুন করে চালনা পড়ে ইমান আনতে হবে তাও কৃষ্ণের নির্বাচন ফিরে আসবে সেক্ষেত্রে নতুন করে আলাদা পড়ে ইমান আনতে স্ত্রীর সাথে বিবাহ এর পড়াইতে হবে তালাক দিলে যে অবস্থা হয় বিবি আর বিবি থাকে না কুকুরি কথা বললে ওই একই অবস্থা হয় এর জন্য আমি লোকটাকে বারবার বলে ভাই কিতাব ইমান বারবার পড়ে নিজের ঘরে তালিম করে যাতে আপনার আমার দ্বারা কোন পুকুরি কথা বুঝিয়ে না কি কথা বুঝিয়ে না পুকুরি কথা কি কথা মুখ দিয়ে না আছে শরীয়তের একটা উত্তাহ এইটা নিয়েও কিন্তু আপত্তি করে চিন্তারি করে তো সে বেইমান একটা একটা সুন্দর এটা নিয়ে মজা করল তো সে ইমানের মন্দির থেকে বের হয়ে আল্লাহ কোন বিধানের উপর আপত্তি করলো আপত্তি করবে ইমান থেকে বের দায়িত্ব আপত্তি কি একজন বহুত বড় আমল আলাদা আমল আলাদা খুব আমল সে একটা কারণে বেকার হয়ে গেছে কারণটা কি সে একদিন বলছিল যে আমাদের ধর্মে গোসল খরচ হয় এটা একটা অসুবিধা বিশেষ করে শীতকালে খ্রিস্টান ধর্মে এটা সুবিধা অথচ বিকৃত ধর্ম সেখানে গোসল করার কথা নেই গোসল করতে বলা হয় না পারলে একটা ধুয়ে না হয়ে গেল সে বলছিল যে এই ব্যাপারে আমাদের একটু অসুবিধা বিশেষ করে শীতকালে একটু ঝামেলা সূক্ষ্মভাবে ইসলামের একটা বিধানের উপরে আপত্তি করা হয়ে গেল হজরত ইমান নিয়ে মরতে পারে ইমান হারার মতো এই ব্যাপারটা সাংঘাতিক জানতে হবে কি ধরনের কথা তারা এই কাজ চলে আপত্তি করা যাবে তসলিমা নাসলিন আপত্তি করতে তাই কোরআনে মেয়েদেরকে ঠকানো হয়েছে সুতরাং সে কোরআনের সংশোধন চাইছে কোরআনের সংশোধন কে করবে চাবে এও পাবে সংশোধন করতে আসবে এও পাবে যে গ্রন্থকে আল্লাহ তালা আমার পর্যন্ত চ্যালেঞ্জ করে রাখবে যে কোনো বই লেখে ভূমিকার মধ্যে বলে ভাই বস্তুটি হওয়া স্বাভাবিক কোনো ভুল পাইলে আমাকে জানাবে আমি ইনশাল্লাহ সামনে রেডি করে ঠিক করে দিব সবাই লিখি আর আল্লাহ কি লিখেছে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ হবে এবং কেমন পর্যন্ত যারা এই ভিতরে সংযোজনটা কখনো পালন এই সমস্ত লোক আদম সুমারিতে মুসলমান কিন্তু আল্লাহ খাতায় আদম সুমারিতে মুসলমান হইলেই সে মুসলমান হবে না আল্লাহ রেজিস্টারে মুসলমান হইতে হবে বা ইমান ব্যাপারটা বুঝতে ইমান ব্যাপারটা সই হয়ে গেলে ইনশাআল্লাহ দেখতে ইমানের ব্যাপারটা গলত থেকে গেলে তখন নামাজ রোজা দিয়ে বেরতে যাওয়া যাবে না যত নামাজ পড়ে যত হজ করে যত মসজিদ বানান যত মাদ্রাসা বানান যত দান খয়রাত করেন কোন কিছু কাজে আসবে কিছুই কাজে আসবে না এক বালুকণা কাজে আসবে এই জন্য প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক বাড়িতে বাড়িতে ইমানের কিতাবের চর্চা হওয়া দরকার তালিম হওয়া দরকার ইমানের বিষয়টা এরকম যে কম বেশি আলোচনা থাকতেই হবে জন্য মাঝে মধ্যে আমি এই ব্যাপারে কথা বলব যাতে আমরা ইমানের ব্যাপারে সচেতন ইমান এমন জিনিস সারা দুনিয়া যে আপনাকে দেয় আপনি ইমান থাকতে পারবেন কারণ ইমানের ব্যাপারে যে পয়েন্টগুলো বিশ্বাস করতে হবে সর্বনিম্ন বিশ্বাস যদি কারো থাকে যেটাকে হাতিদের দাঁতরা বলা হয় যার নিচে বিশ্বাসের আর কোন স্তর নেই আপনি ইমান নিয়ে মেহনত করবেন দাওয়াতের লাইনে মেহনত করবেন আপনার বিশ্বাস পাতা হবে আরো পাতা হবে আরো পাতা হবে এইভাবে অনেক মজবুত তারা মেহনত করে নাই তাদের যে বিশ্বাস আছে এটা একজন সর্বনিম্ন এইটুক নিয়েও তো হিসাব করতে পারে কোনো কারণে সে কুকুরি কথা না বলে ছেলে কি কথা না বলে ওই দাঁড়া বরাবর বিশ্বাস দিয়ে বলবো তাকে আল্লাহ তালা এই দুনিয়ার সমান এগারো গুণ বড় জানলা দান করবে এগারো গুণ এই দুনিয়ার সমান এগারো গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে এই ব্যাপারে খুব বেশি সতর্কতা কোন কথা ইমানের বিরুদ্ধে লাগায় এনজিওরা তা প্রচার করতেছে আমাদের মহিলাকে গুরুত্ব করতেছে ইসলাম তো তোমাদের অধিকার দেয় নাই আমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এইসব স্লোগান শুনে শুনে আমাদের মেয়েরাও বিশ্বাস করে বিশ্বাস করার সাথে সাথে তার ইমানটা পছন্দ ইসলাম অধিকার চাই নেই আর আল্লাহ পশ্চিমবঙ্গ অধিকার দিবে তাদের সেখানে মেয়েরা অধিকার পাইছে পেয়েছে নিয়ত তাদের দেশের মহিলারা তারা ধর্ষিতা হচ্ছে এটার নাম যদি অধিকার হয় খুব পাইছে ধর্ষিতা হওয়ার নাম যদি অধিকার পাওয়া হয় তাহলে আমরা অধিকার করবো এইখানের মেয়েরা তো বেশি মজলুম এই তুলনায় মুসলমান মেয়েরা অনেক অনেক অনেক ইজ্জতের সাথে সে ঘরে দামি আর ওখানে মিল কারখানা চালায় তার বিল্ডিং তাকে অর্থ করে আর বেশি পরিমাণ তালাক সেখানে পড়ে অথচ বিয়ের আগে তারা এক বছর দুই বছর একটা থাকে যে এই চলবে কিনা আমার এটা বোঝার জন্য এক দুই বছর একটা ট্রাই একজন দুই বছর ট্রাই করার পরে বিয়ে করলো এটা এক বছর হয়ে গেল আর আল্লাহ মোতাবেক ইসলামে বিয়ে করতে চায় কোনো এনগেজমেন্ট নেই একদিনের খেয়াল থাকে না অতন গিয়ে সারা জীবন এই ইসলাম আর ভাব অন্তর্কিত আইনের মধ্যে পার্থক্য অন্যদের আল্লাহ রকম নষ্ট করে কেউ সুখ শান্তি পাবে বলতেছিলাম যে এনজিওরা শিক্ষা দিচ্ছে আমাদের মেয়েদের ইমান নষ্ট ইমান নষ্ট কালকে আমার সাথে সফল হয়েছে বিভিন্ন থানায় মহিলাদের জড়ো করা হয়েছে মহিলাদেরকে দল করা হয়েছে পূজা মণ্ডপ পাহারা দেওয়া পাহারা দিতে কয়েকদিন যাব দিলে তাদের একটা ভালো চলতে হবে এর জন্য মুসলমান মেয়েদেরকে দেওয়া হিন্দু মেয়েরা তো পূজায় মজবুত থাকবে তারা কখন পাহারা মুসলমান মেয়েদেরকে দেওয়া হবে আমি বললাম যে তাদের পূজা পূজা মণ্ডপ পাহাড়টার জন্য মহিলা না রাখেছে মহিলা পাহাড়টার জন্য কারণ এরা তো পাহাড় বলছে এদের পাহাড় দেবে কে এক এক সিদ্ধান্ত ভুললে মাথা ঘুরে এইসব সিদ্ধান্ত আমাদের দেশের কিভাবে করে এরা সব জায়গায় এদেরকে দিয়ে জানা যায় কাফেররা কত ভাবে চেষ্টা করে মহিলাদেরকে ঘর খানা করা স্কুল দিয়ে চেষ্টা করো টেলিভিশন দিয়ে চেষ্টা করো বিভিন্ন এনজিও দিয়ে চেষ্টা করো সর্বোচ্চ চেষ্টাটা করছে এই গার্মেন্টস মহিলাদেরকে রাস্তা নামানো তাদের সর্বশেষ চেষ্টা যেটা তারা সাকসেসফুল হয়েছে সেটা গার্মেন্টস সেটা গজব আপনাদের মাথায় খাওয়াতে দরকার একটু পয়সা রোজগার করতেছেন আপনি গজব করলেন মহিলাদেরকে রোজগার করতে বলে নাই আপনাকে বলতে দিতে পারেন আপনার বিবি আপনার সেবার জন্য আপনি বাজারে মেহনত করবেন আল্লাহ আপনার একটা মেহনত দিয়ে পুরো পরিবারের জন্য করবেন আপনি নিজেকে তারা সেবা নেবেন আপনার সেবা করার জন্য কে আপনার রাস্তা থেকে আল্লাহ আল্লাহ বানানোর জন্য কে থাকলো আপনি অফিসে বিপু অফিসে সেই ছেলেগুলো মানুষ হবে কিভাবে মেয়েগুলো মানুষ হবে কিভাবে তোমার খেয়াল আর এই মেয়েগুলো আমাদের বাবা বাইরে আসতেছে এদের কি ছেলেদের সাথে সম্পর্ক হবে না এটা নেগেটিভ পজিটিভ এগুলো তো নেগেটিভ পজিটিভ যখনই বিপদ হবে তুমি এক্সিডেন্ট হবে নিশ্চিত হবে যে না হতো আল্লাহ আমরা খরচ করছেন কেন তাই হচ্ছে না যে না আমি বিচারে ফাইলাম হয়ে গেছে পয়সার জন্য কি করবেন ওদিকে বদল না খরচা বাড়ায় উন্নতি করবেন ওদিকে গজব না যাবে গজব ঠেকাবেন কি দিয়ে অদূর ভবিষ্যতে আর ঘরে অত মহিলা থাকবে পুরুষদের তা করতে হবে আমার ছাত্র বিভিন্ন চাকরি করতে সিদ্ধি আয়ারল্যান্ড সে একটা আমাকে রিপোর্ট দিল সব অভিযোজন পেয়ে রাখো তোরা আসার সময় বাজার করে আসে আগে পাঠ করে ব্যাটারে কি করে তোরা বাচ্চা রাখে তাদের আর কোনো কাজ নেই ওরা খালি বাচ্চা রাখবে বাচ্চা বোঝাইবো বাচ্চা রাখবে এই কি তরিকা হল জানোয়ারের এই জন্য কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ তারা বলছেন যারা দোজকি দোজকিদের ব্যাপারে আল্লাহ তালা বারবার বলেছেন সাধারণ ইয়াগুলো ওয়ালামু আল্লাহ রসুলের বিয়ে যখন ছোট হয়ে গেছে আল্লাহ আমি এত দাওয়াত দিলাম সেগুলো আমার কথা শুনলো না আল্লাহ তালা সান্ত্বনা দিতেন হ্যাঁ, ওদের খাইতে না সামানা করতে দেয় দুটো ইয়াকুলু অয়ালা আবু ইয়াকুলু মানে খাইতে দেন খাই দেখি অয়ালা আবু লাবুন মানে তামাশা তামাশা আমি জানতে সময় আপনি ওদের জন্য জানতে পারেন দাওয়াত দায়িত্ব ছিল দাওয়াত দিন এই দুটা শব্দ ইয়াকুলু অয়ালা আবু খেতে দিন খেয়ে দেখি আর একটু রং তামাশা করে আপনি দেখেন তো দুনিয়ার ইতিহাস কাফের থেকে বাঁচতেন কাফের বাঁচতেন ও তো জানোয়ার দোপায়া জানোয়ার যতক্ষণে মুসলমান না হবে দোপায়া জানোয়ার মুসলমান হয়ে চিন্তা হবে তাহলে জানোয়ারকে খারাপ হয়ে গেল আজ পর্যন্ত সে জানোয়ার এবং পায়খানা তৈরির মেশিন তার সংজ্ঞা হলো সে পায়খানা তৈরি করার বেশি হ্যাঁ। আমি বলছেন কাফের পাচ্ছেন মুসলমানদের দেখেন মুসলমানদের সন্তানদেরকে স্টাডি করেন পয়সাকে পাবেন যে ইমানের জন্য মেহনত করতেছেন মুসলমানদের নজওয়ানদের করে জড়িত করেন সে ইমানের জন্য মেহনত করতেছে নামাজ সহি করার জন্য মেহনত করতে হবে কোরআন সহি করার জন্য মেহনত করতে হবে হালাল হারাম বোঝার জন্য চেষ্টা করতে হবে অর্থাৎ তাকে মুসলমান বলে এই মুসলমান শেখাতলা কষ্ট কষ্ট যুবক কাছে রয়েছে কিন্তু ঘোড়া জন্য নেবেন তাদের তো দুই হাতে বাড়ি লাগবে বুঝতে পেরে আমি তো কবরের কেনারে চলে গেছি চলতে গেলে যে হাঁটুতে পানি লাগে পাও একখানে দেয় একখানে দেয় সে বুঝতেছে যে আমার পাও কবরে লটকায় গেছে যে কোনো সময় গাছটায় পড়ব এখন লাগবে কিন্তু যাদের এখন অর্থ এই গ্রুপের মধ্যে দেখা যায় এরা ওই কাপড়ের ব্যাপারে আল্লাহ আয়াত নাজল করছে ওই আয়াত খাওয়া আর ফুর্তি খাওয়া আর ফুর্তি না ইমানের ফিকির না নামাজের ফিকির না কোরআনের ফিকির তাহলে কোথায় খেলা আছে কবে এই দেখার জন্য সরকার চিন্তা পর্যন্ত লাগি থাকে জীবনে একদিনে তাহাজুদের তো চিন্তা পর্যন্ত জাগে নাই তার চিন্তা সময় ওঠে নাই তুই এক ছিল না একবার যদি খেলা হয় চিন্তা পর্যন্ত কোনো অসুবিধা নেই এরাও তো নামধারী মুসলমান এদের মধ্যে আর আল্লাহ রসুলদের কাপড় থেকে দাওয়া দিলেন যাদের ব্যাপারে আল্লাহ কোরআন নাজিল করলেন ইয়া কুলু ইয়া লাহু খেতে দেন আর করতে দেন ওই কাফেরগুলোর মধ্যে আর আপনার আমার বাচ্চার মধ্যে কি পার্থক্য বলেন কি শিখায় তাদেরকে আল্লাহ দিন কি শিখায় কেন কেন শোনাবাদে নেই কেন কোরআনে নেই কেন তেলাপ করে কেন হালাল হালাল নাচতেছে না সরকার দেখাতে পাওয়া গেছে বা পয়সা রোজগার খাও ফুর্তি এর বাইরে তাদের মাথার মধ্যে আর কোনো ধান্দা নেই তো প্রস্তুত কাজে খাওয়া দাওয়ার মজবুত থাকা প্রস্তুত জেন্দিগি অথবা একটা কাপড়ের জেন্দিগি মুসলমানের জেন্দিগি না মুসলমানের জেন্দিগি প্রত্যেকটা আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানের কোনো কাজ এরকম নেই যেখানে আল্লাহ বিধান নেই প্রত্যেকটা জায়গায় বিধান মুসলমানের দায়িত্ব সে যেহেতু গোলাম তার মনিবের আদেশ জানা এবং আল্লাহ রসুল সাল্লাম যেভাবে ওই আদেশটাকে বাস্তবায়ন করে গেছেন ওইভাবে বাস্তবায়ন করা খাওয়া আল্লাহ ঠিক আছে কিভাবে খাবেন আল্লাহর হাবিব বলে দিয়ে আল্লাহ হাবিব বলে দিয়ে গেছেন কিভাবে খাবেন চাই খাবেন বসে খাবেন না শুয়ে খাবেন জানা দাঁড়াই খাই এখন আধুনিক চাই দাঁড়াই খাওয়া এই খাওয়া আল্লাহ বলেন নাই এটা কোন ইবাদত না আল্লাহ রসুল দোয়া কালাম করে গেছেন এটা দোয়া কালামের কিছুই জানেন আল্লাহ রসুল সমান জায়গায় দত্তখান দিতে গেছেন তিনি থানার একটা কণাও নষ্ট করেন নাই একটা কণা সারা দুনিয়ার মানুষ মিলে একটা চাউল তৈরি করতে পারবে না আমরা পুজোতে জমিন থেকে হবে ধান গাছের মধ্যে কিন্তু সারা দুনিয়ার লোক মিলে বিভিন্ন মেডিসিন মিলায় তাও তৈরি করুন না সারা দুনিয়ার বৈজ্ঞানিকরা মিলে এক গ্লাস পানি তৈরি করুক না ঠিক অক্সিজেন নাইট্রোজেন বিভিন্ন কিছু মিলায় পানি তৈরি করা যায় ভাত তৈরি করতে পারবে না পানি তৈরি করা যায় আশ্চর্য কথা হলে ওই পানিতে আপনার বিভাজন করা বিভিন্ন গ্যাস মিলে পানি বানাতে পারবেন কিন্তু ওই নর্মাল পানিতে আল্লাহ রবুল আলমী যে একটা যোগ্যতা রাখছে খাওয়ার সাথে সাথে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে ওই পানি তারা ঠিক আছে দেখেন নেতারাও যে পানি যে পানির বিভিন্ন সূত্র আল্লাহ রাখে দ্বারা বিভিন্ন পাহাড়ের থেকে আসছে বিভিন্ন পাহাড়ের থেকে কোরআনে যেখানে আল্লাহ তালা পানির পানি দিতেন যেখানে মেটাখানে বাইর দিতেন পরে পাহাড়ের বাইর পাহাড় থেকে আল্লাহ তালা এই পানি প্রবাহিত হয় সমুদ্র থেকে হিট দিয়ে উপরে ওঠা সূর্যের হিট দ্বারা উপরে ওঠা সমুদ্র পানি খাইলে পিপাসা নিবারণ হবে না লবণাত সাংঘাতিক লবণাত রিফাইন করে সূর্যের যে গরম তীব্রতা রিফাইন করে পরে লক্ষ লক্ষ টন পানি উপরে উঠে উদয় কতগুলো মেঘমালা করে পৃথিবীর আর কতগুলো নিয়ে পাহাড়ের মধ্যে জমা রাখতেছে পাহাড়ের মধ্যে জমা রাখতেছে ওখান থেকে প্রবাহিত নদ নদী খাল বিল দিয়ে চলে আসবে ইকোনমি তো সমুদ্র থেকে আসে থেকে পাহাড় থেকে আসে পাহাড় হলো নদীর উৎস এই যে আল্লাহ তালা সেখানে পানির বয়ান দিয়েছেন পাহাড়ের কথা বলছে সাগর থেকে হাওয়ার মাধ্যমে পাহাড়ে আসতেছে পাহাড় থেকে দাঁড়িয়ে এইটা আমরা কুদরত যে একটা কেউ বানাইতে পারবে না এক গ্লাস কেউ বানাইতে পারবে না কিন্তু আল্লাহ রসুল এর কোন একটা টুকরা নষ্ট করতেন না দপ্তরখান কি জন্য ভোটা ফেলাবার জন্য না ভোটা ফেলানোর আলাদা ব্যবস্থা থাকবে ওয়ান প্লেট থাকবে দপ্তরখান হল খানার কোনো কণা পড়ে গেলে ওটা সেভ করার জন্য ওদের উঠাই খাওয়া সহজ হয় এই জন্য দপ্তরখান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওর উপর কোনো বাইরে ফেলা যাবে না ওর উপরে পাও লাগানো যাবে আমাদের আলোচনা ডক্টরের বিরুদ্ধে পাই এলো ডক্টররা একটা একটা ভাগ নষ্ট করা যাবে পরে বলে উঠে গেছে দুনিয়ার মানুষের এই শক্তি নেই হাত তৈরি করে এইভাবে তারা হাতের আল্লাহ ন্যায়ামতের কদর করে তাদের জন্য বলা হয়েছে আল্লাহ তাদের ন্যায়ামতকে বাড়াই দিবে এবং আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করবে আপনার সন্তানদের নেক হবে আল্লাহ আনুগত্যশীল হবে আপনার আনুগত্যশীল হবে এর একটা ভিত্তি হলো আপনি কোনো খাদ্য করা নষ্ট করেন কিনা খাদ্যের ব্যাপারে আল্লাহ নাফারমানি করেন কিনা না করেন আপনার না ভালো হবে না আপনার আনুগত্যশীল হবে আপনাকে মাননেওয়ালা হবে আল্লাহ তো বলতেছেন আপনি খানাও বাধা ঘুমানো বাধা ব্যবসা বাণিজ্য বাধা কিন্তু প্রত্যেকটা ভিতরে আল্লাহ হামিদের তরিকা রয়ে গেছে এই তরিকা অনুযায়ী যখন আপনি আমি করবো ইবাদত আর দুনিয়ার মানুষরা যেটা করতেছে ঘুমানো দরকার প্রচুর মতো পরে কত ঘুমাই নিল না উদু করলো না ধান কাছে শুইল না কোনো দোয়া করলো এই ঘুম ইবাদত হবে পশু পেশা পায়খানা করছে মানুষও সেইভাবে করল রসলের তরিকা অবলম্বন করল না রসলের তরিকা কি মাথা ভেঙে যেতে হবে টয়লেটে খালি মাথায় যাওয়া দিচ্ছে খালি পায়ে যাওয়া দিচ্ছে জুতা স্যান্ডেল করে দিচ্ছে করতে হবে তারপরে বাম পাও দিয়ে প্রবেশ করে টাইম পাও দিয়ে বের হয়ে আসতে হবে বের হয়ে আমার একটা দোয়া বাইরের থেকে দোয়া পড়বে ঢুকবে বের হয়ে আছে সম্পূর্ণ বের হয়ে আছে দোয়া এই জন্য বাথরুমের ভিতরে পরিষ্কার জুতা প্যান্ডেল রেখে দেওয়া ভালো বাইরেতে নিয়ে গেলে ওখানে ময়লা হয়েছে আলাদা প্যান্ডেল বাথরুমে আপনি রেখে দিবেন আল্লাহ এইরকম বাথরুম ছাড়লো তাকে খাওয়ার দান করবে বাইরে চালাওয়ার করি যতদিন দেখেছে রসুলের প্রত্যেকটা সুন্নত ওটিতে ঠিক প্রমাণ এখন ডাক্তাররা বলছে কিডনির একটা ছোট ছোট গুড়া আছে চোখে দেখা দেয় খালি পায়ে গেলে ওগুলো বাথরুম থেকে মানুষের পায়ের মধ্যে ঢুকে বডির মধ্যে ঢুকে যায় আরো বিভিন্ন রোগ বিমার ঢুকে কিন্তু যদি জুতা স্যান্ডেল পরে যায় তাহলে এই সমস্যা হয় না চোদ্দশো বছর পরে এরাও পরামর্শ দিচ্ছে না খালি হয়ে যাওয়া ঠিক তুমি আমার ত্যাগ করলাম তোমার নবী দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছি ওটি মানলিত হয়ে যায় হ্যাঁ এখন দেখলাম এনজিওটা বিভিন্ন জায়গায় লিখে রাখছে এখানে বাথরুমটা হেঁটে দুই হাত ভালো করে বুঝিয়ে বুঝতে হবে অনেক কথা এনজিও লিখছে আর এই সব কথা তো আগে আলোচনা করতে হয় তুমি কি আবিষ্কার করবে তুমি হাত সাফ করতে পারে তাহলে আমি বলে গেছে তুমি কি এনজিওরা শিখাই দিচ্ছে আমার তো শেখানো দরকার নেই যে কাপড় থেকে শেখান আমাদের হাবিব আমাদের নবী অনেক আগে বলে দিয়ে গেছে তাহলে আর তারা শিখুক আমাদের থেকে প্রত্যেকটা কাজে আল্লাহ আগে তরিকা শুধু নামাজ আল্লাহ তরিকা রোজাতে আল্লাহ তরিকা হজের মধ্যে আল্লাহ তরিকা তা না প্রত্যেকটা থেকে আল্লাহ তরিকা তাই বাদক হোক তাই দুনিয়া দিকে আসব যখন রসুলের তরিকা সেখানে পাওয়া যায় ওটাই বাদক হয় ব্যবস্থায় বাদক হয়ে যায় বুঝতে পারেন হালাল রিজিকের জন্য আল্লাহ কোরআনের দায়িত্ব দিতেন তাই আমি আল্লাহ রিজিকের জন্য চাকরি করতেছি ব্যবসা করতেছি এই নিয়ে এসে কাউকে ধোকা দেবেন ঠকাবেন মিথ্যা কথন খাবেন মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলবেন মাপে কম দেবেন কোন দোষ থাকলে মালে বলে দিবেন এই চুক্তি আছে এর জন্য বিশ টাকা দাম কম এর কারণে সেই ব্যবসার হাতে হবে নবীদের সাথে নবীদের কথা যে এগুলো মানে না তার ব্যবসা দুনিয়া দাঁড়ি রসলের তরিকা মানে তার ব্যবস্থা এটা ইবাদত এই কথাই বলছিলাম একদিকে ইমার্জিং করতে হবে আমাদের আর একদিকে তাই করি আলেমদের থেকে জেনে রসুলের তরিকায় রসুলের তরিকায় তখন দেখা এই রমজান চলে গেল সাহস আছে এখন কি কাজ খাওয়ার সম্পর্কে আল্লাহ হাবিব বলে গেছেন সাদা রাখো লাগাতার রাখতে পারো আর তার দিয়ে গিয়ে রাখতে পারো সাদা রোজা রাখো কি হবে তিনি বলে গেছেন যে রমজানের রোজা রাখার পরে এই পুরা খাওয়ারের মতো যখন পাবে আর ছয়টা রোজাকে রাখবে ছত্রিশটা ছয় ছত্রিশটা হবে তারা এই উন্মতের একটা বৈশিষ্ট্য এই উন্মতের কোন ইবাদত আল্লাহ তালা দশ গুণের কম দিবেন না বেশি কত গুণ দিবেন তা আল্লাহ জানে আমাদের ক্যালকুলেটারে আসবে না ওটা বেশি কত গুণ দিবে আমাদের মাথায় ধরবে হিসাবেও আসবে তাই বলেছে যে বাইরে হিসাব হিসাবের বাইরে শুধু কমটা বলে দিতে আমি দশ গুণে কম দিব না তোমার এতে পাঁচ সপ্তাহ কত পঞ্চাশ সপ্তাহ ছিল আমাদের আমি আমাদের দিন দেয় কমানো অনুরোধ করতে আল্লাহ তাহলে কয়েকবারে পাঁচটা নিয়ে আসে তখন এই কথাটা বলে দিচ্ছেন পাঁচ দিলাম কিন্তু আপনার উম্মার পাঁচ সপ্তাহ কবে বলে আমি তাদেরকে সব ওই পঞ্চাশ সপ্তাহ পাঁচক্ত করে পঞ্চাশ বছর সব পাইতেছি আমরা ঠিক প্রত্যেকটা রোজা রাখলাম আল্লাহ আমি বলতে চাই কমপক্ষে দশ দিন করেন প্রত্যেকটা দশ দিন গুণ করেন এক বছর হয়ে গেল আমি বছর তো তিনশো পঞ্চান্ন দিন এক বছর হয়ে আরো পাঁচ দিন বেশি হয়ে গেল আজ আমি বাঙালি আর দিন আচ্ছা, কোরবানি পরে আরো তিন দিন এই পাঁচ দিন আল্লাহর পক্ষ থেকে বাংলা দেওয়ার যদি রোজা রাখে কিন্তু আল্লাহর দাওয়াত অস্বীকার করলো কাজেই এই সওয়াল মাঠে একটা করণীয় হল আল্লাহ তাদেরকে তৌফিক দিচ্ছেন তারা যেন একটা না হোক কয়েকদিন পর পরে হোক ছয়টা রোজা রাখতে চেষ্টা করেন কিন্তু এর সাথে কিন্তু কাঁচা রোজা মিলানো যাবে না একটা কথা বুঝে রাখেন ফরজন নকল একসাথে মেলানো যায় এই জন্য যদি কারণ আদা থেকে থাকে মহিলা যদি থাকে তাহলে বলে আমরা একসাথে রাখি আপনারা কাঁচাও নিয়োগ করলাম খাওয়াটাও নিয়োগ করলাম তাহলে কিন্তু হবে ওই কাজাটা ভিন্ন এই ছটা ভিন্ন নকল একাধিকটা মেলানো যায় কেমনে আপনি উঁচু করতেন কিছু কিছু পানি আপনার শরীরে এখন আছে তাহলে আপনি কি পড়তে পারেন তাহিয়াতুল উজু এই নামাজটা পড়তে পারেন আবার ওই অবস্থায় আপনি মসজিদে ঢুকে গেছেন তাহলে দুই রেখা তাহিয়াতুল মসজিদ যেটাকে আপনারা বলেন মুখল মসজিদ কিতাবে এই নামে কোনো নামাজ নেই কিতাব হচ্ছে তাহিয়াতুল মসজিদ তাহিয়া মানে সালাম শাহী দরবারে সালাম বেশ করবে বড় কিন্তু আমার সব করতে না পারো একবার হলো তাই মানে একটা মুরব্বীকে একটা ছেলে কয়েকবার দেখলো একবার সালাম করলো কি বলবে তাহলে ভাই মানে পাঁচবার হয়ে গেল একবারও সালাম পেশ করলেন না এক ধরনের ব্যাপক থাকে এজন্য কোনো কোনো আসলে পড়া যায় না হজরে পড়া যায় তাইয়ের জন্য জোহরে পড়া যায় আসরে পড়া যায় মাগরীবে পড়া যায় না তাই পড়া যায় ঈশাতে পড়া যায় জোহর আসর ঈশা পার্লার তিনটা চিরোটাতে পড়েন একসাথে পড়েন কিছু কিছু তামি আছে বলে তাহিয়াতুল এখন উদ্যোগ ইয়ে করলেন আবার এখন ঢুকতেন তো তাহিয়াতুল মসজিদ নিয়োগ করলেন একই দুই একাতের মধ্যে কটা নিয়ে করলেন দুইটা আল্লাহ তালা আমাকে দুটো নামাজের সব দান এই দুই একাতের মধ্যে যে চার একাতের সব আর একটা এক কথা বলি আপনি আমার টাইমে আসতেন মসজিদে জোহরের চার রেখাত সুন্দর পড়ার টাইম আছে সাশ্রয় মিল আপনি ইচ্ছা করলে ওরা কিন্তু খরচ না ওরা কি শূন্য শূন্যতের সাথে কখন মেলানো যাবে যদি আপনার শরীরে পানি থাকে উজুর পানি তাহলে ওই চার রেখাতের মধ্যে সাহেব উজু রিয়েক্ট করতে পারবে আবার যদি এখন ঢুকছেন ঢুকে অনেকক্ষণ পয়সা থাকলে আর ওটা পড়া যায় অল্প পয়সা থাকলেও পড়া যায় এখন ঢুকতেন তো তাহে আপনার মসজিদ নিয়োগ করতে পারেন নামাজ পড়তেছেন একটা নিয়োগ করলেন তিনটা কি তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ আর তো আল্লাহ তালা এক নামাজ হচ্ছিলেন ওই নিয়তের কারণে তিন রকম নামাজের সব ওই হাদিস দ্বারা প্রমাণিত ইন্নামা লামা নবীর নিয়াত وإنما لكل ما প্রত্যেকটা মানুষ যতগুলো নিয়ত হবে আল্লাহ ততগুলো সব তিন রকম নিয়ত আছে তিন রকম সব এই মসজিদে আসছেন আমি নিয়ত করলেন আমি ওখানে যাই আমাদের সাথে আলাপ করবো আচ্ছা তালিম হবে বায়ান হবে এটা শুনবো

মশলা মশালে আলোচনা হবে হাসিস শোনানো হবে ওইখানে বসবেন আর দেখেন আল্লাহ উজ্জ্বল একটা আমলে পাঁচটা নিয়ে করবে তো পাঁচটা আমল ফল দিয়ে দিচ্ছেন আল্লাহ তো সওয়ালের একটা কাজ হলো এই রোজা কয়টা রোজা আর একটা কাজ হলো যারা বিবাহের চিন্তা ভাবনা করতেছে বিবাহের তারা চেষ্টা করবে এই বিবাহটা যদি সম্ভব হয় সাওয়ালের চান্দের মধ্যে পড়বে ইসলামী শরিয়াতের বারো চান্দের বারো চান্দে বিবাহ যায় মহাত্মের দিনও যায় কিন্তু উত্তম ফজিলাম এই খাওয়াটা খাওয়াটা তো বারো চান্দে বারো চান্দে যায় সাত দিনের সাত দিনেই যায় আচ্ছা কোনদিন বিবাহ হয় তবে দুমাস দিন হইলে মন্দির সুন্দর যায় সাত বারো মাসই যায় উত্তম কোটা আওয়াজ এলে সাত দিনে সাত দিনে যায় উত্তম কোনটা আচ্ছা যে কোনো জায়গায় বিবাহ করানো যায় বাড়িতে হোক মসজিদে হোক ওনার জায়গা না হলে হিন্দু হলে করানো যাবে যে কোনো ওনার জায়গা ছাড়া বিবাহ করানো যায় সব জায়গা হয় আপনি ছেলেদের মধ্যে বিবাহ করান আপনি ঠাকুরের মধ্যে বিবাহ করা যান সব জায়গায় কিন্তু উত্তম কোন জায়গায় এই তিনটা যদি কেউ মিলাইতে পারে তো একদম ভাবিত আওয়াজ দান তোমার দিন আর তিনটা দুটা যদি মিলাইতে পারেন তো সেকেন্ড ডিভিশন থাকে এটাও যদি না পারেন তিনটার একটার মধ্যে বসে থাকে ওই তিনটা একটাও বসে এক করছিল বাকিগুলো নেই নয় শুক্রবারে করছিল বাকিগুলো নেই না মসজিদে করছিল বাকিগুলো নেই তবে একটা তো থাকে তিনটা থেকে রাখতে পারো সবচেয়ে ভালো যেহেতু শরিয়াতে থেকে সর্বোত্তম বিবাহ বলছে সবচেয়ে বর্তমান বলেছে তাতে আমি সবাই কাছে এই বিষয়ের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কি হুকুম আপনাদেরকে পরিবেশ করবো আপনার জানবেন জানেন তাদের বিবাহ হয়ে গেছে গেছে ঠিক আছে তাদের তো আরো ছেলেপেলে আছে নাতি নাতুল আছে না তাদেরকেও তো রেখে ইয়ে করাবেন আর আল্লাহ তো বলে রাখছে না জানে কষ্ট এখন ওইভাবে নিয়ে করো আমি পিছনটা কবল করে দিব জানতে হবে সামনে সংশোধন করার জন্য তাছাড়া হবে আপনি আরেকজনকে দাওয়া দিতে পারবেন এটা আমার উপর এটা আমাদের উত্তরের তরিকা তারা আমল করতে পারবে এই জন্য এই বিষয়ে আমি আগামী কয়েক মাসে কয়েক করবো যে এই ব্যাপারে অনেক ভুল ভ্রান্তি ছড়াই গেছে যা সরিয়াতে নেই ভুল ভ্রান্তি প্রচুর ছড়াই গেছে এটা অলিমার দাওয়া ছয় অলিমার দাওয়া বিয়ে উপলক্ষে মেয়ের বাড়িতে যে বরপক্ষ যায় বিরাট আকারে সুস্থিয়াতে নেই বাড়িতে যে বরপক্ষ যায় একশো দুশো যায় নেই করে আমাদের এটাকে আমার হাবিব বলেছেন হাবিবকে দখল আর সারে এই লোকগুলো চোর হয়ে ঢুকলো টাকা খেয়ে বেরোয় আসে মেয়ের বাড়িতে শক্ত করে তারা দাওয়াত নিল এই বরযাত্রী চোর হয়ে ঢুকলো ডাকায় হয়ে বেরোয় আসছে আলেপ করলে তো পিকনিক হয়েছে আপনার রসুল বলে দিচ্ছে আপত্তি করলো আপনি ইমান থাকবেন দুটো টাইটেল পেয়েছে এই লোকগুলো এক অক্ষ খাইতে দেয় হারাম খানা না আশা করি কোনো মুসলমান আল্লাহ রসলের টাইপের জানতে যাবে না যারা করবে না না তো মেয়ের বাড়িতে এই ধরনের কোনো ফাংশন নেই ছেলের বাড়িটা হলো বলি না এখন এত হচ্ছে ওনার আমার এখন বলা আর একটা সাইড সেটা হলো এই যে চায় খেতে গেলে হ্যাঁ গিফট নিয়ে এলে যাওয়া মূল্যবান কিছু হ্যাঁ চুরি কানা চুল তার নগদ টাকা নিয়ে যেতে হয় ওইখানে আমার একটা ম্যানেজার বসে যায় সেইভাবে তারা থেকে নাম লেগে এবং কে কি আনলো তা লিপিবদ্ধ করে পরবর্তীকালে ওইটা কম্পেয়ার করা হয় অমুককে তার ছেলের পিত আমি কি তার থেকে এটা কম হলো কিনা এটা পরবর্তীকালে অ্যাডজাস্ট করা হয় মিল আছে কিনা না হলে পরে সমালোচনা করা হয় যে লোকে এরকম এমন খারাপ আমি কি দিলাম আর সে কি দিল ওই সাইডটা আমি এখন বলবো না আমি তো বন্ধুদের দিচ্ছি দাওয়াত করে এবং আপনার বাঁকা শিল্পা হেঁটে তার দাওয়াত আপনি গেলেন খুব খেয়ে আসলেন পরে কিন্তু আপনার দিলাম আপনি যা খেয়ে আসেন এই দেড়শো টাকা দুশো টাকা

কিন্তু এই আমাদের দেশে অলিমা নামে যেটা গজব নাজেল হয়েছে এখানে আপনি কয়টাকে খাইলেন একশো টাকা একটা প্লেট একশো টাকা না দেড়শো টাকা খাওয়া সম্ভব কম না তাও ভালো লাগে না দুশো টাকা কিন্তু আপনি দিলেন কত পাঁচশো দিলেন এক হাজার দিলেন দুই হাজার দিলেন তারপর খ্রিস্টানদের তার তো বেশি পড়বে কেন ওরা তো যা খাওয়ায় তাই রাখে আর এখানে তো দুশো টাকা খাওয়ায় দুই হাজার টাকা রাখি এইটাই তো এখন আমাদের সমাজে ব্যবস্থা বানানো দেখতে ওটা করবে তার নিজের এক পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে না ওদের লোক তৈরি হয়ে গেছে বিভিন্ন পাবি তারা সব মুরগি টুকি হয়ে আসবে তাদের সব খানা তৈরি করে দিবে তাহলে কালেকশন হবে আমি ওখান থেকে নিয়ে নেবো তারা আগে কোনো তাবিলন করে সব রাজ্য বিনিয়োগকারীরা তারা খাদ্য নিয়ে আসবে খাওয়া দিয়ে বিলটা দিয়ে দেবে যা কালেকশন কিছু একটা দিয়ে দেবে হয়ে এটা খ্রিস্টানদের দেওয়ার তো এইটার কারণে যারা হালাল ইনকাম করে হালাল ভাবে থাকতে চায় তাদের জন্য তো কি মুসিবত করতে জন্য অসুবিধা নেই কিন্তু সব ওনার কাছে চালাই দেবে যেখানে খরচ আছে সব ফাইল আটকায় নিয়ে নেবে খরচটা খরচ হবে কিন্তু তারা তার কাজ করতে পারে ওদের কাছে সব উদ্যোগ করবে সে খরচ দিতে পারে না খরচ করতে মসজিদ চাপলে দিলে উঠাইবে ওটা উঠাইবে করতে তো তরিকা আলাদা কিন্তু জেলটা বুঝত না হক হালাল পথে থাকে সে কি করবে তাদের দু এক মাস পর পরে বিয়ে করে আর যে দুই হাজার সত্তর দিতে হয় করতে দিবে কিন্তু বাবার ভিটা বের করেছে এখানে দিতে হবে কত ফকির রয়েছে তার জন্য কত বড় ঘটক একটা কাজ দিলে তার মাথা আকাশ ভেঙে পড়বে কিন্তু কাজ দেখতেছে না দেখতেছে পকেট থেকে দুই টাকা দিতে হবে এই গজব চাপাই দেওয়া যায় না ওরা মুসলমানের মাল তার অঞ্চলের সম্পত্তি ছাড়া হালাল হয় এর কোন সম্পত্তি নেই এই গজব কি উপলক্ষে চাপাই দেওয়া হয়েছে জিন্দার মানুষটা কত কষ্টে আছে সেই বন্ধুরা আসলে বলতে পারে তো ইনশাআল্লাহ এই ধরনের যত গলত জিনিস আছে এবং সহি করতে কোনো ছায় আমি তুলে ধরবো আল্লাহ আমাদেরকে আমার করার প্রতিজ্ঞা আলহামদুলিল্লাহ